প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে এবং সম্পদ যে আল্লাহর নিয়ামত সেটা তারা ভুলে বসেছে এই সম্পদের অপব্যবহার তারা করেছে এবং সম্পদের এমনকি গোলাম সেজেছে তারা যে সম্পদের সঠিক ব্যবহার এবং সঠিক সঞ্চয় তারা করছে না এই জন্য এই সম্পদের সঠিক ব্যাখ্যা আমাদেরকে অবশ্যই জানতে হবে সম্পদের যেরকম সঞ্চয়ের ব্যাপারটা জানতে হবে এরকমভাবে সম্পদের ব্যবহারের ব্যাপারটাও আমাদের জানতে হবে তার আগে জানতে হবে সম্পদের মূল হাকিগত যেটা মূল রহস্য কথা সেটা আমাদের জানতে হবে এই ক্ষেত্রে আমি দুজন ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করব যে দুজনের কথা আল্লাহ আজুল কোরআন মজিদের মধ্যে উপস্থাপন করেছেন যে যাদের একজনকে আল্লাহ আজুল সম্পদের ফিতনায় ফেলেছেন আরেকজনকে আল্লাহ শাহানু অত্যধিক সম্পদ দিয়েও সম্পদের ফিতনা থেকে আল্লাহ শাহানু তাকে দূরে রেখেছেন তাদের মধ্যে যাকে আল্লাহ শাহানু সম্পদের ফিতনায় ফেলেছেন সেই ব্যক্তিটি হচ্ছে কারুন যার কথা সবাই জানেন আল্লাহ শাহানু কারুন সম্পর্কে বলেন ইন্না কারুন ক্যানামিন কৌমি মুসা যে কারুন ছিল মুসা ইসলামের সম্প্রদায়ের লোক তবকা আলিহিম কিন্তু সম্পদের কারণে সে তাদের উপর অত্যাচারী হয়ে আপনার আবির্ভূত হয়েছেন এবং আল্লাহ বলেন যে আমি তাকে আল্লাহ বলেন আমি তাকে এত প্রচুর সম্পদের ভান্ডার দিয়েছি যে ভান্ডারের চাবিগুলো বহন করার জন্য এক শক্তিশালী আপনার বাহিনীর প্রয়োজন হতো আল্লাহ বলেন যে একদা তার সম্প্রদায় তাকে বলেছিল তুমি এই সম্পদ নিয়ে বেশি খুশি হতে যাবে না এবং তারা বলছিল যে ইন্নাল্লাহ যে নিশ্চয়ই আল্লাহ আল্লাহর শাহানু কখনো অতি উৎসাহী মানুষকে পছন্দ করেন না যারা অতি খুশিতে আপনার লাফালাফি করে তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না এবং তারা তাকে তাদের সম্প্রদায়ের হ্যাঁ ভালো লোক তাকে উপদেশ দিয়েছেন যে ওয়াবতাকি ফিমা আতাকাল্লাহ দারুল আখিরাহ ওয়া আহসিন যে তুমি অবশ্যই আল্লাহ যে শানু তোমাকে যে সম্পদ দিয়েছেন সেগুলোর মাধ্যমে তুমি আখেরাতকে কামানোর চেষ্টা করো এবং তুমি দুনিয়ার ক্ষেত্রে তোমার অংশকে ভুলে যেও না এবং তোমাকে আল্লাহ শানু যেভাবে তোমার উপর দয়া করেছেন তুমি তোমার সম্পদের মাধ্যমে অন্যের উপর দয়া করতে শিখো এবং দুনিয়ার বুকে তুমি এই সম্পদকে দিয়ে ফাসাদ সৃষ্টি করতে যাবে না কারণ নিশ্চয়ই আল্লাহ যে শানু কখনো ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না এবং তখন সে প্রত্যুত্তরে বলেছিলাম যে কালা ইন্নামা উতিথু আলা আলমিন আন্দি যে আমাকে এই সম্পদ আল্লাহ দেননি বরং আমাকে এই সম্পদ আপনার আমার জ্ঞান বুদ্ধির কারণে এই সম্পদ আমার হাতে এসেছে তাহলে সে আল্লাহ শাহনুর যে কৃপা আল্লাহ শাহনুর সে যে অনুগ্রহ করে তাকে নেমত দিয়েছেন সেটা অস্বীকার করে বসেছে তা আল্লাহ শাহানু কোরআন মাজিদের মধ্যে একটি চিত্র তুলে ধরেছেন যে সম্পদের ফিতনায় পড়লে মানুষ কি বলতে পারে এটা জাজ্জল্যমান একটি আপনার ঘটনা যেটা ঘটে গিয়েছিল কোরআন মাজিদ সেটা বলেছেন এই জন্য যেন মানুষ সেই ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এবং মানুষ যেন সম্পদের আপনার গোলাম হয়ে না দাঁড়ায় যেরকমভাবে কারণ সম্পদের গোলাম হয়ে দাঁড়িয়েছিল এবং সেই ব্যক্তি এই সম্পদের বশবর্তী হয়ে সে মানুষ উপর কি গাদ্দারি করতে শুরু করলো মানুষের জলম করতে শুরু করলো পরিশেষে পরিণতি এমন হয়েছে যে আল্লাহর নিয়ামতকে সে অস্বীকার করে বসেছে এবং সে কুফরি করে অহংকার করে সে বলেছিল ইন্নামা যা আমাকে এই সম্পদ দেওয়া হয়েছিল আমাদের জ্ঞান গরিমার কারণে সেটা আল্লাহর কোনো অনুগ্রহ ছিল না এবং সে এই করে সেই ধ্বংসের ধ্বংসের কি আপনার কবলে উপনীত হয়েছে ধ্বংসের ফাঁদে পড়েছে এবং সে একটা দৃষ্টান্ত হয়ে দুনিয়ার বুকে আপনার এখনো আপনার উপস্থিত রয়েছে এর বিপরীতে আরেকটি ঘটনা সেটা হচ্ছে আল্লাহ শাহু আরেকজন ব্যক্তিকে এর বিপরীতে সম্পদ দিয়েছেন হ্যাঁ যিনি হচ্ছেন হজরত সুলাইমান আলী ইসলাতুসলাম তাকে আল্লাহ শাহু ক্ষমতা দিয়েছেন এবং তাকে এত বেশি ক্ষমতা দিয়েছেন তার অধীনে ছিল মানুষ এবং জিন এবং পাখি এমনকি দুনিয়ার যে বাতাস সেটা এবং যত দুনিয়ার ধন ভাণ্ডার আছে সবকিছু তার অধীনস্থ ছিল তারপরেও সে এই আপনার সম্পদের আপনার দাপটে সে মানুষের উপর কি অত্যাচার করে নাই মানুষের সাথে গাদ্দারি করে নেই এবং সেটা তার জন্য উচিত ছিল না বরং তিনি আল্লাহর অনুগ্রহকে স্বীকার করেছেন যে এবং তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন আল্লাহর নেমত পেয়ে তার ব্যাপারে আল্লাহ শাহানু বলেন যে তিনি বলেছিলেন যে এটি হচ্ছে আমার প্রভুর পক্ষ থেকে দয়া যে তিনি আমাকে পরীক্ষা করতে চান যেই সম্পদ পেয়ে আমি তার কৃতজ্ঞতা আদায় করি না আমা আমি তার ব্যাপারে অকৃতজ্ঞ হয়ে যায় সেটা আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান এই সম্পদের মাধ্যমে এবং তিনি বলছিলেন ওয়ামেন শাকরাফা ইন্নামা ইস্কুরুলেন যেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সম্পদ পেয়ে আল্লাহর নিয়ামত পেয়ে সেই ব্যক্তি নিজের লাভই করে রয়েছে ওমান ক্যাফার আর যে ব্যক্তি আল্লাহর অকৃতজ্ঞ হয়েছে করিম হ্যাঁ, যে তার এই অকৃতজ্ঞতার কারণে আল্লাহর কোন ক্ষতি হবে না বরং আমার প্রভু তার থেকে মুখাবুগি এবং তিনি তার মধ্যে সম্মান বোধ অবশ্যই রয়েছে এবং তিনি আরো বলেন যে হজরত সুলাইম আরো বলেন যেটা কোরআন মজিদের মধ্যে আল্লাহ বলেছেন রব্বি আন আশকুরা আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি ফি সালিহিন তিনি দোয়া করে বলেছেন যে আমার প্রভু আপনি আমাকে তৌফিক দান করুন যেন আপনার যে নিয়ামত আমার উপর রয়েছে এবং আমার পিতা মাতার উপর যে নিয়ামত রয়েছে সেগুলোর জন্য আমি সুক্রিয়া আদায় করতে পারি কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং আমি যেন সেটার উপর নির্ভর করে আমি ন্যাক আমল যেন করতে পারি যে ন্যাক আমলের উপর আপনি খুশি হবেন এবং আপনি দয়া করে আমাকে সেই নেককার বন্দাদের মধ্যে সামিল করবেন এ দুটি আপনার দৃষ্টান্ত কোরআন মাজিদ থেকে আমি উপস্থাপন করেছি যে দুটি হচ্ছে বিপরীতমুখী তাদের একজন ছিল যে সম্পদের মতো সম্পদের প্রতি অতি উৎসাহী ছিল যে কত বেশি সম্পদ আহরণ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 জানতেন এবং তিনি আল্লাহর যে অনুগ্রহ সম্পদ সেটা বুঝেছিলেন স্বীকার করেছিলেন এবং তিনি সম্পদের অধিকার আদায় করেছিলেন এবং সম্পদের যেই আপনার সীমা রয়েছে সেটা তিনি লঙ্ঘন করেননি যার কারণে তিনি হ্যাঁ, সম্পদের কল্যাণ তিনি আহরণ করেছিলেন এবং সম্পদের সেই ফিতনা থেকে তিনি রক্ষা পেতে হ্যাঁ, রক্ষা পেয়েছিলেন আল্লাহ তার এমন সঠিক বুজের আরেকটি দিক প্রশংসা করেছিলেন যে সাবা মালিকেতু সাবা সাবা এলাকার যে সম্রাজ্ঞী সে যখন কিছু হাদিয়ে পাঠিয়েছিলেন হজরত সুলাইমান ইসলামকে তখন তিনি সুন্দর একটি উক্তি করেছিলেন সেই সম্পদ দেখে তিনি বলেছিলেন তিনি তখন বলেছিলেন যে তোমরা যে মালিকেতু সাবা সাবা এলাকার সম্রাজ্ঞী যখন সম্পদ সম্পদ পাঠিয়েছিল তার কাছে তখন সেই লোকদেরকে বলেছিলেন তিনি উদ্দেশ্য করে যে তোমরা কি আমাকে সম্পদ দিয়ে তোমাকে তোমরা আমাকে পরীক্ষা করতে চাচ্ছ এবং আমাকে আরো সম্পদশালী করতে চাচ্ছ বরং আল্লাহ জেসান আমাকে যে সম্পদ দিয়েছেন সেটা তোমাদের এগুলোর চাইতে অনেক বেশি বরং যে আমি এই সম্পদ নিয়ে লালিত নয় এই সম্পদের প্রতি আমি আগ্রহী নয় বরং তোমরাই এই সম্পদ নিয়ে এই উপটোকন নিয়ে তোমরাই খুশি হতে পারো যে তোমাদের রাষ্ট্রপতি হ্যাঁ সম্রাজ্ঞী যে হাদিয়া আমার কাছে পাঠিয়েছে সেই হাদিয়া নিয়ে আমি এত বেশি খুশি নয় সুতরাং যে এই যে একটা বিশেষ ফিতনা সম্পদের ফিতনা সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে দুনিয়ার বুকে অনেক ফিতনাই রয়েছে আল্লাহ যে সব জিনিস দিয়ে মানুষকে আপনার ফিতনায় পেলেন কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা যেটা সেটা আছে আপনার সম্পদের ফিতনা কারণ আল্লাহ যে শানু এই সম্পদের প্রতি মানুষের মধ্যে আকর্ষণ ঢুকিয়ে দিয়েছেন সুতরাং এই সম্পদের কারণে একদা মানুষ আপনার অহংকারী হয়ে বসে এবং সেটা তাকে ধ্বংসের দ্বারে আপনার উপনীত করে দেয় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেয় আল্লাহ শানু বলেন কাল্লা ইন্নাল ইনসান যে কোশ্চিন কালো এটা সঠিক হতে পারে না যে একজন মানুষ অবশ্যই যখন তাকে সে অমুখাভিগি দেখে যে যখন তাকে নিজকে সম্পদশালী এবং সচ্ছল দেখে তখন এই সচ্ছলতা তাকে আপনার অহংকারী বানিয়ে দেয় এবং সে গাদ্দারি করতে শিখে তখন মানুষের উপর অত্যাচারী হয়ে বসে এবং সম্পদ যে ফিতনা সেটা হচ্ছে সম্পদ যেরকম আসলে মানুষকে গাদ্দার বানিয়ে দেয় এবং সম্পদ যখন চলে যায় তখন মানুষকে এই সম্পদ থেকে থেকে বঞ্চনাটা মানুষকে কুফরের দিকে পৌঁছিয়ে দেয় রসুল আকরম আর খাদিসের মধ্যে বলেন কাদাল ফকরু কুফরা যেই দারিদ্রতা কখনো মানুষকে কুফুরের দিকে পৌঁছিয়ে দেয় সুতরাং এই যে সম্পদের ফিতনা এটা হচ্ছে বড় ফিতনা এই সম্পদের ফিতনা মানুষের ধর্মকে নষ্ট করে দেয় মানুষের চরিত্রকে বিনষ্ট করে দেয় তেমনি ভাবে মানুষের মাঝে আপনার যত অপসংস্কৃতি রয়েছে এবং যত অপকর্ম রয়েছে সবগুলো মানুষের মধ্যে এই সম্পদের কারণে বিস্তৃতি লাভ করে তেমনি ভাবে মানুষের মধ্যে যে বাতৃত্ব বোধ রয়েছে সেটাকে বিনষ্ট করে দেয় তেমনি ভাবে অনেক পরিবারকে ধ্বংস করে দেয় এবং এই সম্পদের কারণে সম্পদের ফিতনার কারণে মানুষের মাঝে দাউ দাউ করে জ্বলে ওঠে আপনার প্রতিহিংসা বিদ্বেষ এবং মানুষের যে মানুষের সম্পর্ক রয়েছে সম্পর্কের মধ্যে এই সম্পদে ফাটল ধরিয়ে দেয় এবং এই সম্পদের ফিতনায় পড়ার কারণেই বিশ্বের মধ্যে যত যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয় যত ধ্বংসাত্মক কাজ হয় এবং যত আপনার নিরাপত্তা ঘটিতে যত সমস্যা সৃষ্টি হয় সবগুলোর মূলে রয়েছে আপনার সম্পদ এই সম্পদের ফিতনায় সেই ব্যক্তি একমাত্র একমাত্র পড়তে পারে যে সম্পদের হাকিকত সম্পর্কে যার জানা নেই সম্পদের মূল রহস্য কথা যার জানা নেই এবং সম্পদ যে আল্লাহর নিয়ামত যে ব্যক্তি বুঝতে পারেনি সেই ব্যক্তি একমাত্র সম্পদের ফিতনায় পড়ে এবং যেই ব্যক্তি সম্পদের যে শরীয়তের যে সীমা রেখা রয়েছে এবং বুদ্ধি বিবেকের যে সীমা রেখা রয়েছে চারিত্রিক যে সীমা রেখা রয়েছে হ্যাঁ যেগুলো সে লঙ্ঘন করে সেগুলোকে তোয়াক্কা না করে চলে হ্যাঁ, কামাইয়ের ক্ষেত্রে এবং সেটার পরিচালনার ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে সেই ব্যক্তি একমাত্র কি আপনার হ্যাঁ ধ্বংস হতে পারে আর যে ব্যক্তি এই সীমা রেখাগুলো আপনার হ্যাঁ, ঠিক মতো করে চলে সীমা রেখাগুলো যে রক্ষা করে সেই ব্যক্তি কখনো এই সম্পদের গোলাম হতে পারে না এবং ফিতনায় পড়তে পারে না এই কারণে ইসলাম এই সম্পদের ব্যাপারে বিশেষ করে আপনার দৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সম্পদের ব্যাপারকে গুরুত্ব দিয়েছেন ইসলাম এই সম্পদকে ইসলামের যে মৌলিক যে মকাসদ যে রয়েছে মৌলিক যে মানুষের প্রয়োজনীয় জিনিস রয়েছে তার মধ্যে একটি সম্পদকে ধরেছেন এবং এই সম্পদকে ইসলাম গণ্ডীভূত করতে চেয়েছেন যে এটার মধ্যে কতগুলা সীমা রেখা দিতে চেয়েছেন যে সীমা রেখা অনুযায়ী কেউ যদি চলে তাহলে মানুষ সেই সম্পদের ফিতনায় পড়বে না বরং সেটা তার জন্য কল্যাণের কারণ হয়ে যাবে এবং সমাজের অগ্র অগ্রবর্তীর কারণ হয়ে যাবে মানুষের মধ্যে স্থিতিশীলতা আসবে এবং সমাজ বিনির্মাণের পথে সেটা আপনার কাজে লাগাতে পারবে এবং মানুষের আপনার ব্যক্তি পর্যায়ে সামাজিক সামাজিক পর্যায়ে সেটা মানুষের আর ফিতনার কারণ থাকবে না সেই সীমা রেখাগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে এ কারণে সর্বপ্রথম আমাদের যে ব্যাপারটি জানা দরকার সেটা হচ্ছে সম্পদের হাকিকত বা সম্পদের মৌলিক কথাগুলো সেটা আমরা প্রথমে সর্বপ্রথম জানিয়ে নেওয়ার চেষ্টা করব তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমাদের এ কথা অবশ্যই জানা উচিত যে সম্পদ হচ্ছে আল্লাহ শাহনুর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত যেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় অবশ্যই আমাদেরকে করতে হবে আল্লাহ শাহরু বলেন যে তোমাদেরকে যে নামত দেওয়া হয় সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং সম্পদ আল্লাহর একটি নামত সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আমাদেরকে অবশ্যই সর্বদা মনে রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে সম্পদ হচ্ছে আল্লাহর সম্পদ সেটা মানুষের কাছে আমানত মানুষ হচ্ছে সেটার আল্লাহর সম্পদের ক্ষেত্রে মানুষ আল্লাহর প্রতিনিধি সুতরাং এই ক্ষেত্রে মানুষের কোনো আপনার হ্যাঁ, গুণ হবে না বা মানুষের কোনো কৃতিত্ব থাকবে না হ্যাঁ, একমাত্র কৃতিত্ব তখনই মানুষের থাকতে পারে সম্পদের ক্ষেত্রে যখন এটাকে সুন্দরভাবে শরীরের দৃষ্টিকোণ অনুযায়ী সেটা সঞ্চয় করতে পারে সুতরাং আমাদেরকে মনে করতে হবে সম্পদের মূল মালিক আল্লাহ শানু মানুষ সম্পদের ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধি সুতরাং মানুষের যদি সেখানে কোনো কৃতিত্ব থাকতে পারে সেটা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সুষ্ঠু সম্পদ আহরণের মাধ্যমে এই কারণে আল্লাহ শানু বলেন الله الذي آتاكم যে তোমরা আল্লাহর সম্পদ থেকে ওদেরকে দাও যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ শানু যে সম্পদের ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহ নিজের প্রতিনিধি বানিয়েছেন সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর পদে খরচ করার চেষ্টা করো তৃতীয় নম্বর আরেকটি সম্পদের যে হাকিকতের ব্যাপার সেটা হচ্ছে আমাদের মূল এই কথা মেনে নিতে হবে যে সম্পদ হচ্ছে ইসলামের যে পাঁচটি অতি প্রয়োজনীয় বস্তু সেটার একটি ইসলামের পাঁচটি অতি প্রয়োজনীয় ব্যাপার আছে একটা হচ্ছে ধর্ম এটা অতি প্রয়োজনীয় একজন মানুষের জন্য যেমনিভাবে মানুষের নিজের জীবন তার কাছে অতি গুরুত্বপূর্ণ তেমনিভাবে মানুষের মেধা এবং মানুষের বংশ পরম্পরা তেমনিভাবে মানুষের সম্পদ এই হচ্ছে পাঁচটা জিনিস যে মানুষের জন্য অবশ্যম্ভাবী সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিতে গুরুত্ব বহন করে চার নম্বর আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে মাল হচ্ছে সম্পদ হচ্ছে মানুষের জীবন চালিকার একটা মূল মাধ্যম যে মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে এই সম্পদের প্রয়োজন অবশ্যই দেখা দেয় মানুষ সামাজিক আপনার সমাজ সামাজিক জীবন পরিচালনার জন্য সামাজিক বিনির্মাণের জন্য আপনার সভ্যতা প্রতিষ্ঠা করার জন্য এই সম্পদের প্রয়োজন হয় প্রতিটি প্রয়োজনের পিছনে রয়েছে সম্পদের প্রয়োজন সুতরাং এই সম্পদ হচ্ছে মানুষের বিরাট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 তোমাদের হ্যাঁ, ছেলে সন্তান সেগুলো আল্লাহ নিকটবর্তী কখনো তোমাদেরকে করিয়ে দিতে পারে না সুতরাং এই সম্পদ এই সম্পদ হচ্ছে মানুষের এই পরীক্ষা করার একটা ব্যাপার যে সম্পদ থাকা একটা পরীক্ষা না থাকুক একটা পরীক্ষা হ্যাঁ সুতরাং পরীক্ষার একটা বিষয় এটার মাধ্যমে মানুষের সম্মান আর অসম্মান আপনার জড়িত নয় বরং এই সম্পদটা যদি আপনার সম্পদ মৌলিকভাবে কিন্তু ফিতনার কারণ নয় বরং এটার অপব্যবহারের কারণে ফিতনা হয়ে যায় যেটা আল্লাহ বলেন ইন্নামা উমুকুম ফিতনা যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান ফিতনার কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ আজরুল আদিম এবং আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য মহাপুরস্কার ভাইরা আমার এগুলো হচ্ছে সম্পদের ব্যাপারে কিছু রহস্য কথা মৌলিক কথা যেটা ছয়টা পয়েন্টে আপনাদেরকে পয়েন্ট আপ করে আমি শুনিয়েছিলাম হ্যাঁ আমাদেরকে অবশ্যই একজন মুসলিমের জন্য অবশ্যই একজন মুসলিমকে চিন্তা করে দেখতে হবে যে তার সম্পদের প্রতি তার দৃষ্টিকোণ কি হ্যাঁ এবং তার সম্পদের সাথে তার আচরণ কি হবে হ্যাঁ এবং সম্পদের ইসলামের সম্পদের প্রতি কি দৃষ্টিকোণ সেটা অবশ্যই তার অবশ্যই বুঝে নিতে হবে সুতরাং সম্পদটা আপনার মৌলিকভাবে নিন্দার কোনো ব্যাপার নয় সম্পদের মালিক হওয়া কোনো নিন্দার কোনো ইসলামের দৃষ্টিকোণে হ্যাঁ সম্পদের মালিক হওয়া নিন্দার কোনো বিষয় নয় বরং আপনার মানুষ যখন এই সম্পদের ক্ষেত্রে শরীয়তের ডিরেকশন মানবে না শরীয়তের সীমাবদ্ধতাকে রক্ষা করবে না শরীয়তের সীমাকে ডিঙ্গিয়ে যাবে তখনই সেটা মানুষের জন্য কাল হয়ে দাঁড়াবে এবং তখনই নিন্দার বিষয় হবে এই কারণে সম্পদ ইসলাম মৌলিকভাবে সম্পদের সাথে বিদ্রোহ পোষণ করে না সম্পদকে ঘৃণা করে না ইসলাম হ্যাঁ মৌলিকভাবে এবং সম্পদ আহরণ করতে সম্পদ বাড়াতে ইসলাম নিষেধ করে না কারণ সম্পদ মানুষের মৌলিকভাবে দরকার ধর্মের ক্ষেত্রে ধর্মকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যেরকম সম্পদের দরকার দুনিয়ার ক্ষেত্রে দরকার আখেরাতের ক্ষেত্রে দরকার বরং ইসলাম মানুষকে সম্পদ সংগ্রহের ব্যাপারে উৎসাহিত উৎসাহিত করেছেন আল্লাহ বলেন যে যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ এবং রিজেক সংগ্রহ করতে শুরু করো তাহলে সম্পদের আহরণের প্রতি ইসলাম উৎসাহিত করেছেন নবী সাল্লাহ আলী ইসলামের যারা অনুসারী ছিল তাদের মধ্যে সম্পদ ছাড়িয়েছিল গরিব দুঃখিয়ে ছিল রসুল আকরম ইসলাম তাদেরকে উৎসাহিত করেছেন কাজের প্রতি সম্পদ আহরণের প্রতি এবং তাদেরকে নিষেধ করেছেন অলসতার ব্যাপারে বসে থাকার ব্যাপারে এবং রসুল আকরম সাল্লাহ ইসলাম তার দোয়ার মধ্যে বলেছিলেন আশ্রয় চেয়েছিলেন আল্লাহর কাছে অক্ষমতা থেকে অলসতা থেকে কার্পণ্য থেকে এবং দরিদ্রতা থেকে এবং তিনি বলতে চেয়েছিলেন যে একজন শক্তিশালী ইমানদার যে কাজ করতে সক্ষম যে ব্যক্তি আপনার অর্জন করতে সক্ষম সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় ওই মুমিনের চাইতে যে সম্পদ আহরণে অক্ষম এবং কাজে কর্মে অক্ষম কারণ হচ্ছে সম্পদ আপনার মানুষের হ্যাঁ চালিকে শক্তি এই কারণে সম্পদকে হ্যাঁ, ইসলাম কি অনীহা করে না অবহেলা করছে না এই কারণে রসুল আকরম ইসলাম বলেন আলিয়াদুল উলিয়া খৈরুমিন আলিয়াদ সুফলা যে উপরের হাত হচ্ছে ভালো নিচের হাতের চাইতে সুতরাং দেওয়ার জন্য উৎসাহিত করেছেন আর দিতে গেলে সম্পদের অবশ্যই প্রয়োজন সেটা আমাদের বুঝারই কথা সুতরাং আমাদেরকে সম্পদ সংক্রান্ত যেই আমাদের রহস্য কথাগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম সেগুলো আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে এবং সম্পদ সংক্রান্ত শরীয়তের যে দৃষ্টিকোণগুলা আহরণের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সম্পদ যেন আমাদের দুনিয়ার জীবনে পবিত্র জীবনের আপনার পথে যেন কি সহায়ক হয় এবং আখরাতের যে সব কামনার ক্ষেত্রে আখরাতের পথে যেন সহায়ক হয় সেটাই হবে হ্যাঁ সম্পদের সাথে সদ্ব্যবহার এই কারণে রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম হ্যাঁ সম্পদের প্রশংসা করেছিলেন ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট করে রসুল আকরম সাল্লাম বলেছিলেন নিয়মাল মালুসালেহ লির রজুল ইসালেহ যে সম্পদ ভালো সম্পদ অনেক ভালো যদি সেটা ভালো ব্যক্তির হাতে পড়ে সুতরাং সম্পদ যে ভালো যদি হয় হ্যাঁ কখন কখন ভালো হবে যদি ভালো ব্যক্তির হাতে পড়ে সে আহরণ করার ক্ষেত্রেও কি আপনার ভালো পথ অবলম্বন করবে ব্যয়ের ক্ষেত্রেও বা ভালো পথ অবলম্বন করবে কখনো খারাপের দিকে যাবে না তাইলে সম্পদ হচ্ছে প্রশংসা আরেকটি বিষয় আপনার হ্যাঁ, আপনার নিন্দা পাওয়ার বিষয় নয় বরং আপনার কি প্রশংসার বিষয় যদি নাকি সত্যিকার মানুষের হাতে পড়ে এবং এটা যদি মানুষের অন্তরে গেড়ে না বসে বরং এটার ক্ষেত্রে যদি মানুষ আল্লাহকে ভয় করে সম্পদের ক্ষেত্রে এবং এই সম্পদ দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করার যদি ইচ্ছা হয় তখন সেটা নিন্দার কি পাত্র হবে না এবং এই সম্পদ আহরণের ক্ষেত্রে এবং এটার পরিচালনার ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে এটার সাথে আচরণের ক্ষেত্রে যদি মানুষ সঠিক পন্থা অবলম্বন করে এবং সেটা যদি অধিকার অধিকার আদায়ের ক্ষেত্রে যদি আপনার বাধার সৃষ্টি না করে মানুষকে যদি গাদ্দারে পরিণত না করে এবং ধর্ম পালনের ক্ষেত্রে যদি আপনার মানুষকে অস্থির বানিয়ে না ফেলে এবং ধর্ম থেকে দূরে সরিয়ে না দেয় ততক্ষণ পর্যন্ত এই সম্পদ কখনো নিন্দার বিষয় হয় না এই কারণে আল্লাহ এক আয়তের মধ্যে বলেছেন আল্লাহর খাঁটি বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন আল্লাহ যে তাদেরকে ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর সন থেকে দূরে দূরে সরিয়ে দিতে পারে না এবং নামাজ কায়েম থেকে দূরে সরিয়ে দিতে পারে না এবং জাকাত আদায় থেকে দূরে সরিয়ে দিতে পারে না কারণ তারা সেই দিনের ভয় পায় যেই দিন দিন আপনার মানুষের অন্তর এবং চক্ষু স্থির হয়ে যাবে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে ভয়েরা আমার এই সম্পদ যদি ভালো হাতে না পড়ে খারাপের হাতে পড়ে যায় নিকৃষ্ট মানুষের হাতে পড়ে যায় তখন সেটা ফাসাদের কারণ হয়ে যায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে যায় গর্ব অহংকারের কারণ হয়ে যায় এবং সমাজের মধ্যে অহং অহংকার বিস্তারের কারণ হয়ে যায় এবং তখন সেই সম্পদ আহরণের ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে বসে তখন সে শরীয়তের কোনো হালাল হারামের তোয়াক্কা করে না শরীয়তের যে গন্ডি আছে সেই গন্ডিকে সে অতিক্রম করে চলে যায় তখন সে সম্পদ আহরণের ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করে এবং এরকম ভাবে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সে অপচয়ের আপনার পথ অবলম্বন করে এবং সে ধীরে ধীরে আপনার সে গাদ্দার হয়ে দাঁড়া অহংকারী হয়ে দাঁড়ায় সমাজের মধ্যে এই কারণে আল্লাহ শাহানু এই জাতীয় মানুষের আপনার দুর্নাম করতে গিয়ে বলেন যে ওয়াইলুল্লিকুল্লি আল্লাযী জামআ ইয়াহসাবু আন্না কাল্লা ফিল হুতামা সূরা মধ্যে আল্লাহ বলেন ওয়াইল জাহান্নাম ওদের জন্য যারা মানুষের কুৎসা রটনাকারী যা মানুষের মধ্যে মানুষের খুরি হ্যাঁ, করে বেড়ায় এবং যারা এরকম সম্পদকে সঞ্চয় করে এবং সম্পদকে গনে বেড়ায় যে সম্পদ কত বেশি আহরণ করা যায় বলে তারা কি মনে করছে যে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে কাল্লা অসম্ভব সেটা কখনো হতে পারে না লাইম বেদান্নাফিল হতামা যারা এরকম সম্পদের পিছনে পড়েছে আল্লাহ বলেন তাদেরকে হতামা নামক জাহান্নামে অবশ্যই নিক্ষেপ করা হবে সুতরাং আমাদের আরেকটি আমরা দৃষ্টান্ত দেখতে পাই কোরআন মজিদের মধ্যে যেটা সুরা কাফের মধ্যে বলা হয়েছে যে আরেকজন ব্যক্তি যে সম্পদের ফিতনায় পড়ে গেছে সে তার আরেকজন ভাইয়ের সাথে সে গল্প করতেছিল অহংকার করে বলেছিল যে وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة سورة কাহফের 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন যে সেই ব্যক্তি দৃষ্টান্ত দিচ্ছেন যে যার অনেক ফল ফলাদের কি বাগান ছিল তখন সে তার সাথীকে ইমানদার সাথীকে বলছিল তার সাথে কথোপকথন করতে গিয়ে বলছিল যে আমি তোমার চাইতে বেশি সম্পদের মালিক এবং বেশি জনগণের মালিক আমি হ্যাঁ, আমি তোমার চাইতে বেশি সম্মানের মালিক এবং তখন সে তার বাগানে ঢুকে সে অহংকারের বসে হ্যাঁ আপনার অহংকারের হ্যাঁ বশবর্তী হয়ে সে বলেছিল এবং নিজের উপর জুলুম করে বলেছিল যে ওমা আদুন্নবি দেখা দিহি আবাদা যে আমি কখনো এটা বিশ্বাস করি না যে এই সম্পদ কখনো ধ্বংস হয়ে যাবে ওমা অদন্নুসাহমা এবং আমি এটা কখনো বিশ্বাস করি না যে কেয়ামত কখনো কায়েম হতে পারে তো সেই ব্যক্তি আপনার অর্থের অহংকারে বসে ইমানদার সাথীকে এরকম আপনার গাদ্দারি করে অহংকার করে এরকম কথা উক্তি প্রকাশ করেছিল এটা হচ্ছে যে আরেকটি দৃষ্টান্ত যে মানুষকে কিভাবে সম্পদ ভুল পথে পরিচালিত করে এই হচ্ছে দৃষ্টান্ত সেই ব্যক্তির যে মালের পূজারী যে মালের গোলাম যে তখন এই মাল তাকে সত্যের পথ থেকে দূরে সরিয়ে আনে ইনসাফের পথ থেকে দূরে সরিয়ে আনে এহসানের পথ থেকে দূরে সরিয়ে আনে তখন তাকে একমাত্র খুশি করতে পারে দীর্হাম হ্যাঁ টাকা এবং পয়সা তাকে কখনো হ্যাঁ ইনসাফ এবং এহসান কখনো মানুষের অধিকার আদায় করে তাকে কখনো সন্তুষ্ট করতে পারে না এই মালের গোলামদেরকে এই কারণে রসুল আকরম সাল্লামকে বদুয়া দিয়ে বলেছিলেন তাইসা আব্দুল দিনার তাইসা আব্দুল দিরহাম তাইসা আব্দুল আব্দুল কতিফা তাইসা আব্দুল খামিলা ইন উতি রাদি ওয়া ইন যে দিনারের গোলাম ধ্বংস হয়ে যায় দিরহামের গোলাম ধ্বংস হয়ে যায় পোশাক পরিচ্ছদের গোলাম ধ্বংস হয়ে যাক যদি তাদেরকে এমন পরিস্থিতি তাদের এমন যে তাদেরকে কিছু দেওয়া হলে তারা সন্তুষ্ট হয় আর যদি কোনো কিছু দেওয়া না হয় তারা খুব অসন্তুষ্ট থাকে এই হচ্ছে গোলামের পরিচয় যে যে যার গোলামি করে সেটা পেলেই সে খুশি হয় সেটা থেকে বঞ্চিত হলে সে নাকশ হয় ভাইরা আমার সম্বদ হচ্ছে একটা বিরাট ফিতনা এই কারণে রসুল আকরম সাল্লামের মধ্যে বলেছিলেন ইন্নালি কুল্লি উম্মাতিন ফিতনা ও ইন্না ফিতনা তো উম্মতি আল মাল তিনি বলেছিলেন প্রত্যেক উম্মতের জন্য একটি ফিতনার কারণ আছে ফিতনার মাধ্যম রয়েছে আর আমার উম্মতের ফিতনা আছে সম্পদ রসুল আকরম সাল্লাম সত্য কথাই বলেছিলেন যে এই ফিতনা ফিতনার মধ্যে বিশ্বের অনেক মানুষই পড়েছিলেন এই ফিতনায় পড়ে তাদেরকে এই ফিতনা তাদেরকে অহংকারের হ্যাঁ, দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে এবং তারা শেষ পর্যন্ত মানুষ মানুষের অধিকার থেকে অধিকার আদায় থেকে দূরে সরে গেছে এবং তারা আপনার অশ্লীল কাজ সমাজের মধ্যে বিস্তার লাভের ক্ষেত্রে অগ্রসর হয়েছে এই সম্পদের ফিতনায় পড়ে হাসান বসরি রাহিমহল্লা একটা সুন্দর কথা বলেছিলেন তিনি বলেন লিকুল্লি উম্মাতিন সনম ইয়াবুদুনাহ ওয়া সনমু হাযিহিল উম্মাতি আদ-দিনার তিনি বলেছেন প্রত্যেক জাতির একটি মূর্তি রয়েছে যে মূর্তির তারা পূজা দিয়ে থেকে আর আমাদের এই রসুল আকরম সাহা উম্মতের সেই পূজার বস্তু হচ্ছে দিনার এবং দীর্ঘম হ্যাঁ টাকা এবং পয়সা সেটা হচ্ছে আমার উম্মতের এই রসুলের উম্মতের কি আপনার পূজনীয় বিষয় যেটাকে মূর্তি হিসাবে ধরা হয় সুতরাং ভাইরা আমার হ্যাঁ কখনো যেন আমাদের এই সম্পদের ফিতনা যেন আমাদেরকে শরীয়ত থেকে আল্লাহর থেকে যেন দূরে সরিয়ে না দেয় সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে শরীয়তের দৃষ্টিকোণ অনুযায়ী সেই সম্পদের সাথে আমাদের আচরণ করতে হবে এই সম্পদ যেন আমাদের আল্লাহর সন্তুষ্টিকে দূরে না সরিয়ে দেয় বরং এই সম্পদ যেন আল্লাহর সন্তুষ্টির দিকে আমাদের নিয়ে যায় সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এই কারণে আমরা এই ক্ষেত্রে কয়েকটি কথা বলবো যে যেই কথাগুলো স্মরণ রাখলে একজন মানুষ ফিতনায় পড়বে না সম্পদ সম্পদের ফিতনায় আর এটা স্মরণ করিয়ে দেওয়া অবশ্যই হ্যাঁ অবশ্যই দরকার কারণ আল্লাহ যে শান বলেন যে আপনি স্মরণ করিয়ে দিন মুমিনদেরকে কারণ এই স্মরণ করিয়ে দিলে এটা মোমেনদের ফায়দা আসবে এই কারণে এমন কিছু সূত্র আমরা বাতিয়ে দেওয়ার চেষ্টা করব যে সূত্র অনুযায়ী যদি আমরা চলি তাইলে আমরা সম্পদের ফিতনা থেকে দূরে থাকতে পারবো এক নম্বর যেই কথাটুকু সেটা হচ্ছে যে সম্পদের পিছনে পড়ে যদিও সেটা হালাল হয় যেন আমরা আল্লাহর আনুগত্য থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় থেকে যেন আমরা দূরে না সরে যায় সম্পদ হচ্ছে আল্লাহর একটি নিয়ামত সুতরাং এই নিয়ামতের মাধ্যমে বরং আল্লাহর আনুগত্যের দিকে আমরা আমাদেরকে যেতে হবে এবং আল্লাহর কৃতজ্ঞতার দিকে আমাদেরকে যেতে হবে এই সম্পদের সহযোগিতার মাধ্যমে আল্লাহর আনুগত্যকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এবং আল্লাহর কৃতজ্ঞতাকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ শাহন বলেন আল্লাহ বলে হেমান দর্গন তোমাদের সম্পদ এবং তোমাদের সম্পদ সম্পদ যেন তোমাদের সন্তান সন্তানাদি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দিতে পারে এবং তিনি বলেন যাদেরকে তাদের সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত এই তেমনি ভাবে দ্বিতীয় আরেকটি পয়েন্ট হচ্ছে যে সম্পদ যেন আমাদেরকে আমাদের যে সত্যিকার খরচ করার ক্ষেত্রে যে দায়িত্ববোধ রয়েছে সেই দায়িত্ব থেকে দায়িত্ববোধ থেকে যেন আমাদেরকে সরিয়ে না দিতে পারে সম্পদের আগ্রহ যেমন সম্পদের ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে জাকাত আদায় করা যে সম্পদের অধিকারী হলে একটা একটা পরিমাণ সম্পদের মালিক মানুষ হলে জাকাতের যেটাকে নেশা বলা হয় তখন আমাদেরকে জাকাত দিতে হবে এটা হচ্ছে সম্পদ সংক্রান্ত আল্লাহর অধিকার হ্যাঁ সেটা আমাদেরকে রক্ষা করতে হবে আল্লাহ শান বলেন والذين আল্লাহ বলেন যারা সোনা এবং রূপা সংগ্রহ করে এবং সেটা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির আপনি সুসংবাদ দিয়ে দেন রসুলকে আল্লাহ বলেন তেমনি ভাবে আরেকটি পয়েন্ট হচ্ছে আপনার সম্পদ আহরণের ক্ষেত্রে অবৈধ পন্থা আমরা অবশ্যই অবলম্বন করতে যাব না যেমন আপনার হ্যাঁ, সুদের পন্থা অবলম্বন করতে চেষ্টা করা এরকম ভাবে চুরির মাধ্যমে সম্পদ আহরণের চেষ্টা করা এবং আরেকজনের সম্পদ গ্রাস করার মাধ্যমে ধনী হতে চেষ্টা করা এরকম যত অবৈধ পন্থা রয়েছে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ধোকার মাধ্যমে মানুষের সম্পদ আমরা গ্রাস করে নিতে চাইব না এবং এরকম ভাবে ঘুষের মাধ্যমে এবং অবৈধ কোনো যে কোনো পন্থায় আমরা সম্পদ আহরণের চেষ্টা করব না আল্লাহ বলেন বিল বাতিল وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون الله জেশান বলেন তোমরা কখনো পরস্পর এক অপরের সম্পদ ভক্ষণ করার চেষ্টা করবে না অবৈধ পন্থায় এবং সেই সম্পদের মাধ্যমে বিচারকের সহযোগিতায় তোমরা অন্যের সম্পদ আহরণের চেষ্টা করবে না বিচারকদেরকে পদ ভ্রষ্ট করে সম্পদের মাধ্যমে অন্য সম্পদ অবৈধভাবে আহরণের চেষ্টা করবে না জেনে শুনে হ্যাঁ সেটা আল্লাহ সতর্ক করে দিয়েছেন চতুর্থ নম্বর যেটা খেয়াল করতে হবে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে এতিমদের সম্পদ খাওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এরকম ভাবে কর্মচারীদের বেতন খাওয়া থেকে দূরে থাকতে হবে অনেকে কাজ করিয়ে আপনার বেতন দেই নেয় নিজের কর্মচারীদেরকে এবং রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে বক্ষণ করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ জসান বলেন আল্লাহ বলেন যারা ইতিমদের সম্পদ বক্ষণ করা অবৈধভাবে যে তারা মূলত তাদের পেট ভরছে আগুন দিয়ে এবং তারা শেষ পর্যন্ত জাহান নামে দগ্ধ হবে ভাইরা আমার পাঁচ নম্বর যে পয়েন্টটা আমাদের খেয়াল করতে হবে সম্পদের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য যে সেটা হচ্ছে হারাম কাজে অবৈধ কাজে আমরা সেটা খরচ করতে যাব না যেরকম ভাবে আহরণের ক্ষেত্রে আমরা অবৈধ পথ নেব না এরকম ব্যয়ের ক্ষেত্রেও আমরা অবৈধ পথে চলব না যেমন ভাবে অনেকে সম্পদের মাধ্যমে আপনার মাদক দ্রব্য আপনার সেবন করার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 তোমরা কি ফিরে আসবে না হ্যাঁ, হ্যাঁ, ছয় নম্বর যে পয়েন্ট সেটা আছে মালের ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের খেয়াল করতে হবে আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বের পথে আমরা কি ব্যাঘাত সৃষ্টি করব না এবং অবহেলা করব না যেরম আমাদের নিজের ফ্যামিলির উপর খরচ করতে হবে নিজের ছেলে সন্তানের উপর খরচ করতে হবে সেটা একজনের জন্য বাধ্যতামূলক সেই দায়িত্বের অধীনে যে খরচের ক্ষেত্রগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা কোথায় করব না বরং সেগুলা এহসানের একটা পথ সেটা আমরা করার চেষ্টা করব নিজের অধীনস্থদের যদি অবহেলা করা হয় তাদের প্রতি যদি খরচ না করা হয় সেটা একটা গুনার জন্য যথেষ্ট রসুল আকরম সম্বলেন কফা বিল ইসমা তিনি বলেন যে একজন মানুষের গুণাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার অধীনস্থ যারা আছে যাদের ভরণ পোষণ করা তার দায়িত্বে পড়ে তাদেরকে সে অবহেলা করবে তাদের ভরণ পোষণ সে চালিয়ে যাবে না সুতরাং সম্পদ থাকলে সম্পদের ফিতনা থেকে বাঁচতে হলে যার ক্ষরণ খরচ দেওয়া বরণ পোষণ করা আপনার দায়িত্ব তাদের বরণ পোষণের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে হবে ভাইরা আমার যে সাত নম্বর যে ব্যাপারটি আমাদের সম্পদ ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে খেয়াল করতে হবে সেটা হচ্ছে সম্পদ পাইলেই হ্যাঁ আপনার অবৈধ পথে খরচ করব সেটা হবে না বা বেশি আকারে খরচ করব যেটা আমাদের কোন লাভে আসবে না না দুনিয়ার লাভে আসবে না আখেরাতের লাভে আসবে না কোনো কি সবের কারণ হবে না আপনার বিশুদ্ধির কোনো কারণ হবে এই সমস্ত ক্ষেত্রে অপব্যয় থেকে আমরা রক্ষা পেতে চেষ্টা করব আল্লাহ আজর কোরআন বলেন ওয়ালা তাবযীরা ইন্নাল কানু ইখওয়ানাস শায়াতিন যে তোমরা কখনো অপচয় করো না কারণ যারা অপচয়কারী তারা হয় শয়তানের ভাই আর শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ ছিল সুতরাং শয়তানের ভাই হওয়ার ব্যাপারে খুশির কোনো কারণ নেই ভাইরা আমার এই কারণে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে এই সম্পদের মাধ্যমে যেন আপনার দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি না হয় ধর্মীয় পথে যেন ধর্মীয় পথে যেন বাধার সৃষ্টির কারণ না হয়ে দাঁড়ায় যারা সম্পদের মাধ্যমে ধর্মীয় ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে উম্মতের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে তাদের জন্য দুনিয়াতেও আপনার কি হুমকি রয়েছে হ্যাঁ কঠিন হুমকি আখরাতেও তাদের জন্য কঠিন হুমকি রয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাদিন কাফারু ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة এটা করে তাদের কোনো লাভ হবে না দুনিয়াতেও পরাজিত হবে এবং সুম্মাইলা জাহান্নামা ইহসারুন পরকালে তাদেরকে অবশ্যই জাহান্নামের দিকে তাদেরকে হ্যাঁ, হাঁকিয়ে নেওয়া হবে সুতরাং ভাইরা আমার এই কারণে আমাদেরকে খেয়াল করতে হবে সম্পদ যখন আল্লাহর পক্ষ থেকে একটি দয়া এবং অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এবং সম্পদ যে সম্পদের ক্ষেত্রে আল্লাহ শানু মানুষকে তার প্রতিনিধি বানিয়েছিলেন এবং মানুষকে আমানত হিসেবে মানুষের হাতে সম্পদ দিয়েছেন সুতরাং হ্যাঁ আমাকে এই ক্ষেত্রে অবশ্যই একটি আয়াতের কথা স্মরণ করতে হবে সর্বদা সেই আয়টা বলে আমি শেষ করছি আল্লাহ শাহু বলেন فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل البخيل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله اذا تردى সূরা লাইলের মধ্যে আল্লাহ শাহান বলেন যেই ব্যক্তি দান করবে এবং আল্লাহকে ভয় করবে এবং সে পরকালের আপনার ভালো কিছু পাওয়ার ব্যাপারে সে আশা করবে এবং বিশ্বাস করবে যে পরকালে এই এই করে পরকাল পাওয়া যাবে এবং জান্নাত পাওয়া যাবে সেই ব্যাপারে তার বিশ্বাস থাকবে তখন আল্লাহ বলেন সেই ভালো কিছু পাওয়ার জন্য পাওয়ার পথকে আমি তার জন্য সহজ করে দিব আর যেই সম্পদের ব্যাপারে কার পণ্যর পরিচয় দেয় এবং সে এটা পেয়ে মুখাপেক্ষী হয়ে এবং গাদ্দার হয়ে বসে এবং সে পরকালকে এবং পরকালে যে সে এই সম্পদ ব্যয়ের মাধ্যমে যে ভালো কিছু পাবে জান্নাত পাবে সেটার ব্যাপারে সে কি আপনার বিশ্বাসী নয় বরং সেটাকে অবিশ্বাস করে বসে তখন আল্লাহ বলেন সে তার জন্য সে আপনার খারাপ পথকে তার জন্য আল্লাহ সহজ করে দেবেন এবং তার সম্পদ তাকে সেই ক্ষতির পথ থেকে তাকে কখনো বাঁচিয়ে নিতে পারবে না বরং তার এই চেতনা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করবে সুতরাং সম্পদের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এই সম্পদ আমার আল্লাহ সন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় যেন এমন না হয় এই সম্পদ আল্লাহ বিরক্ত বাজনের কারণ হয়ে দাঁড়ায় এটা থেকে আমাদেরকে অবশ্যই সর্বদা সতর্ক থাকতে হবে সুতরাং সম্পদ মৌলিকভাবে কোনো নিন্দার বিষয় নয় কিন্তু সম্পদের সীমা রেখা যদি আমরা রক্ষা করতে পারি সম্পদ আমাদের আল্লাহ সন্তুষ্টি কারণ হয়ে দাঁড়াবে আর সম্পদের ক্ষেত্রে যদি শরীয়তের দেয়া সীমা রেখাকে আমরা ডিঙ্গিয়ে যাই এবং আল্লাহর অসন্তুষ্টির তখন কারণ হয়ে দাঁড়াবে এই ক্ষেত্রে আমাদেরকে সর্বদা আপনার সুদৃষ্টি রাখতে হবে সতর্ক দৃষ্টি রাখতে হবে তখনই আমরা এই ক্ষেত্রে সফল কাম হব এবং আল্লাহর বিরাগ বাজন হওয়া থেকে দূরে থাকতে পারবো এবার আমি শেষ করছি ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহি আজমাইন